তো ফার্সিতে হলো সবে কাদারের রাত সব ফার্সি শব্দ সম্মানের রাত আরবি লাইলাতুল কাদারের রাত লাইলাতুল মানে রাত রাত মানে রাত লাইলাতুল কাদারের রাত বলা ভুল না তো ওই রকমই হচ্ছে আমাদের দেশের মানুষের পুলকে জাহান্নামের পিঠের ওপর জাহান্নামের ওপর যে পুল হবে সেই পুলকে আমাদের দেশের মানুষের পুল ফেরাত বলে বক্তারাও বলে পুল ফেরাতের ওপর দিয়ে পার হতেই হবে পুল মানে হচ্ছে সেরাত আর সেরাত মানে হচ্ছে পুল সেরাতের ফার্সি অর্থ উর্দু অর্থ হচ্ছে পুল তো এই যে সেরাত হবে বা পুল হবে এই জাহান নামের পৃষ্ঠদেশে হবে জাহান নামের ওপরে হবে জাহান নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে এর কথা কোরআনে কারিমে রয়েছে এই পুলের কথা সেরাতের কথা কোরআনে কারিমে রয়েছে সুরা মারিয়াম সুরা মারিয়ামে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা তোমাদের এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি এই পুলের ওপর দিয়ে অতিক্রম করবে না অর্থাৎ প্রত্যেকে তোমাদের এই পুলের ওপর দিয়ে অবশ্যই অতিক্রম করবে কানা আলা আরব হাতমা পক্ষ থেকে এর দিয়ে যেতেই হবে সিদ্দিকিন সোহাদা ওলামা সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে কিন্তু সালেহীন যারা যারা নাজাত পাবে তারা পার হয়ে চলে যাবে আর যারা নাজাত পাবে না নামে তারা এই পুলের ওপরে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাবে কারণ আর হাত হাতমাম মাকুদিয়া এটি আল্লাহর পক্ষ থেকে একেবারে অকাত্য ফায়সালা তারপরে আল্লাহ বলছেন সুম্মান অতঃপর আমি মুতাকি আল্লাহ ভিরুদেরকে যারা গোনা থেকে বেঁচে থেকেছে হারাম থেকে বেঁচে থেকেছে ফরজ অজেব তরক করা থেকে বেঁচে থেকেছে সৎকর্মশীল তাদেরকে মুস্তাকিদেরকে আমি নাজাদ দেব মুক্তি দেব রেহাই দেব অর্থাৎ এই পুলের উপর দিয়ে গেলেও তারা রেহাই পেয়ে যাবে জাহান নামে তারা যাবে না নিক্ষিপ্ত হবে না ওয়ানাজারু জালেমিনা ফিহা জাসিয়া জালেমদেরকে আর আজকে জুলমের ব্যাখ্যা হয়েছে জুমার পরে ক্লাসে জালেম অর্থাৎ যে কোনো পাপি জালেম আর সবচেয়ে বড় পাপি যারা শিরকে লিপ্ত রয়েছে তো মুশরিক বিদাতি গনাহগার বেনামাজি জালেম যে কোনো গনাহগার এদেরকে আল্লাহ বলছেন নাজার জালেমদেরকে এখানে লাঞ্ছিত করে ছেড়ে দেব অর্থাৎ এই পুলের ওপরই তাদেরকে ছেড়ে দেব নিক্ষিপ্ত করব তাদেরকে জাহান নামে নাজারুজালেমিন ফিহা এই জাহান নামে হা জাহান নামের দিকে যাচ্ছে জাহান নামে তারা নিক্ষিপ্ত হবে তাতে ছেড়ে দেব তাদেরকে আল্লাহ আকবর তো এই পুলের কথা সেরাতের কথা কোরআন করিমে উল্লেখ করা হয়েছে এই আয়াতগুলিতে নবী করিম সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন এই সম্পর্কে আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলছেন যে কালা ওনাসুন ইয়া রাসুল আল্লাহ কিছু লোকেরা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল সাল্লাম হাল নারা আমরা আমাদের রবকে আল্লাহ পাককে কিয়ামতের দিবসে কি দেখতে পাবো আমাদের রবকে কি আমরা কিয়ামতের দিনে দেখতে পাবো ফাকালা নবী সাল্লাম বললেন হাল তো দারুন ফিসামসে লাইসা দুনাহা সাহাবুন তোমরা সূর্য দেখতে গিয়ে কি ক্ষতিগ্রস্ত হও বা কষ্ট অনুভব করো এমন সূর্য যেই দিনে সূর্য এবং তোমাদের মাঝে মেঘমালা নেই সাহাব মানে মেঘমালা বুঝতে পারলেন যদি আকাশে মেঘমালা না থাকে বাদল না থাকে তাহলে সূর্য দেখতে কি তোমাদের কষ্ট হয় তো না দাঁড়ার থেকে দাঁড়ার মানে ক্ষতি তোমাদের কোনো কষ্ট হয় সারা বিশ্বের মানুষ সূর্য যদি দেখে তো ভিড় ভাড় হবে কি সূর্য দেখতে কোনো ভিড় আছে একটা দুর্ঘটনা ঘটেছে দেখতে সামান্য পঁচিশ পঞ্চাশ জন এক জায়গায় জমা হলে ভিড় ভাড় শুরু হয়ে গেছে কিন্তু সূর্যকে দেখতে সারা বিশ্বের লোক একসাথে যদি দেখে কোনো ভিড় হবে না অথচ সূর্য আল্লাহ পাক আলমিনের একটি ক্ষুদ্র মকলুক আল্লাহ পাক আলমের জাতে পাকের তুলনায় একটি ক্ষুদ্র মখলুক সে সূর্যকে যেদিন আল্লাহ বলবেন যে সূর্য আজকে পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উদিত হও সেদিন উদিত হবে এরা শামস কৌবেরাত যেই আলো আল্লাহ ছিনিয়ে নেবেন সূর্যের আর তোকে আলো দেওয়া হবে না সেই দিন সূর্য ধ্বংস হয়ে যাবে তো সূর্য দেখতে যখন তোমাদের কোনো কষ্ট হয় না অন্য হাদিস রয়েছে তোদাম্মু না এখানে তোদারও না আছে দাঁড়ার থেকে মানে তোমাদের কারো ক্ষতি হয় না দেখতে গিয়ে কেউ হতাহত হয় না ভিড় ভাড়ে একটি কোনো বড় আমাদের দেশে যেগুলি গ্যাদারিং গুলি হয় রাজনৈতিক কত হতাহত হয় মানুষ ধাক্কা ধাক্কিতে এই হজের মৌসুমে কতকে ধাক্কা ধাক্কিতে চাপাচাপিতে মারা যাচ্ছে কয়েক লক্ষ মানুষ কিন্তু সূর্য দেখতে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হও কি বলে বলেন কারুল্লাহ আর রাসুল আল্লাহ সূর্য দেখতে গিয়ে আমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না আমাদের কারো কোনো কষ্ট হয় না আর অন্য রেবাতে প্রগাম্য না মানে সূর্য দেখতে গিয়ে না গারার থেকে আর না মানে তোমাদের কি ভিড়ভাড় হয় ভিড়ভাড় হয়ে যায় যাতে তোমাদের কষ্ট হয় কালুল্লাহ ইয়ারসুল আল্লাহ বললেন সাহাবারের জন্য কোনো কষ্ট হয় না হাল তোদারুনা ফিল কামারে লাইলাতুল বাদর লাইসা দুনাহা দুনাহু সাহাব পূর্ণিমার রাত লাইলাতুল বাদর মানে পূর্ণিমার রাত আল বাদর বলে পূর্ণিমার চাঁদকে হেলাল আর কামার এগুলো সব চাঁদের আরবি কিন্তু হেলাল কোন চাঁদকে বলে প্রথম দিকের চাঁদ যেটা প্রথম কয়েকদিন যখন সরু চিকন হয়ে থাকে আর ভাষাবিদরা বলেছেন যে শেষ দিকে একেবারে যখন প্রথম দিকের মতো চিকন হয়ে যায় পঁচিশ ছাব্বিশ সেই দিকে তখনও হেলাল বলা যেতে পারে আর বাকি গোটা মাসের চাঁদ হচ্ছে কামার আম শব্দ সাধারণ শব্দ আর বাদর হচ্ছে পূর্ণিমার রাতের চাঁদ তো পূর্ণিমার রাতের চাঁদ দেখতে গিয়ে তোমাদের কি কষ্ট হয় এমন চাঁদ লাই লাইসাদুনাহু সাহাব যা দেখতে গিয়ে তোমাদের মাঝে এবং চাঁদের মাঝে কোনো মেঘমালা না থাকে কোনো কষ্ট হয় কি কারুলা রাসুল আল্লাহ তাতে কোনো কষ্ট হয় না তাহলে আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টি চাঁদ দেখতেও কোনো যখন কষ্ট হয় না তাহলে আল্লাহকে দেখতে গিয়ে সাহাবারদের জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল আমরা আমাদের মতো সাধারণ মানুষ কি আল্লাহকে দেখতে পাবো ভিড় বাড়ে আমরা হয়তো দূরেই থেকে যাব যেন অনেকেই বাদশার কথা শুনেছে আমিরের কথা শুনেছে দেখেইনি বিশ বিশ বছর থাকে এই শহরে আমিরকে কোনোদিন দেখেনি যদি কোনো অনুষ্ঠানেও হাজির হয়েছে দেখতে পাইনি ওই টিভির পর্দাটি দেখতে হয়েছে হয়তো সামনে দেখতে পাইনি এমন জায়গায় গেছে যেখানে চোখে আসেইনি যারা কাছে ছিল তারা চোখে দেখেছে কিন্তু চাঁদ সূর্য দেখতে গিয়ে যখন কষ্ট হয় না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি রব্বুল আলমিন যিনি সূর্যের রব যিনি চাঁদের রব যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা তাকে দেখতে আবার তোমাদের কেন ভিড় হবে বা কেনই বা কষ্ট হবে নবী সাল্লাম বললেন ফাইন্নাকুম তারাও না হইয়ামাল কেয়ামা তোমরা নিঃসন্দেহে আল্লাহ পাককে দেখবে কেমতের দিনে কাজালিকা ইয়াজমা আল্লাহ নাসা এইভাবে আল্লাহ ফাকরাবুল আলমেন মানুষকে সমবেত করবেন একত্রিত করবেন ফায়াকুলু প্রথম যখন হাসর মাঠে বিচার দিবসে আল্লাহ মানুষকে একত্রিত করবেন করে এলান করবেন ঘোষণা করবেন মানকানায়াবদাইয়ানফালিয়াত্তা বেহু যারা কোনো কিছুর পূজা করত তারা যার পূজা করত তার যেন অনুসরণ করে তার সাথে লেগে যাও যে যার পূজা করতে যে যার উপাসনা করতে তার সাথে হয়ে যাও যারা মূর্তির পূজা করতো তখন মূর্তির পিছনে ছুটবে যারা মাজার পূজা করত যে পীরের পূজা করেছে শাহজালালের করেছে মঈনুদ্দিন চিস্তির করেছে আব্দুল কাদির জিলানির করেছে যারি আটরসি মাইজভান্ডারি করেছে তার পিছনে ছুটবে যারা ঈসা আলী সালামের পূজা করেছে তার পিছনে ছুটবে যারা পাথরের পূজা করেছে পাথরের পিছনে ছুটবে গাছের পূজা করেছে গাছের পিছনে ছুটবে আগুনের পূজা করেছে আগুনের পিছনে ছুটবে যে যার পূজা করেছে তার পিছনে ছুটবে হায়াত্তাবে ওমান কানায় আবুদুসামসাহ সুতরাং যারা সূর্যের পূজা করেছে এক শ্রেণী মজুস আছে যারা সূর্যের পূজা করে তো সূর্যের যারা পূজা করেছে সূর্যের পিছনে ছুটবে যে সূর্য আমাদের মনের আশা পূরণ করবে আমাদেরকে রেহাই দেবে যারা চাঁদের পূজা করেছে পিছনে ছুটবে যারা দেবী দেবতার পূজা করেছে তাগুত মানে আল্লাহ ছাড়া অন্য দেবী দেবতা পীর ওলি মুর্শিদ যাদের পূজা হয়েছে কবর মাজার সবগুলিতে দাখিল মানব রচিত বিধান কে দিনের মতো ধর্মের মতো করে পালন করেছে না এছাড়া আমাদের রেহাই নেই কেউ তো কমিউনিস্ট কেউ তো জাতীয়তাবাদে বিশ্বাসী কেউ ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী এসবের পিছনে ছুটবে এসবের পিছনে ছুটা মানে এসব বিধানের পিছনে তা ছুটে যাবে না কিন্তু এইসব বিধানের যারা গুরু তাদের পিছনে ছুটবে নিজ নিজের নেতার পিছনে ছুটবে কেউ কালমার্কসের পিছনে ছুটবে কেউ গান্ধীর পিছনে ছুটবে তো কেউ কারো পিছনে ছুটবে এইভাবে ছুটবে আর কি যেসব মানব মানুষের তৈরি করা যে মতবাদ রয়েছে যারা তৈরি করেছে তাদের পেছনে ছড়বে যে এরা আমাদেরকে মুক্তি দেবে শুধু এই ওম্মত অবশিষ্ট থেকে যাবে এরা দেখে যে আমরা আল্লাহর এবাদত বন্দী করেছি ভুল করি ত্রুটি করি কম করি বেশি করি আমরা আল্লাহর এবাদত বন্দী করেছি তাহলে আমরা কেন যাব এখানেই থাকবো আল্লাহ আল্লাহকে পাবো আমরা কিন্তু এতে ফিহা কুহা মোনাফেকও থাকবে মোনাফেকরা মূর্তি পূজাও করেনি মাজার পূজাও করেনি সূর্য পূজা করেনি চন্দ্র পূজা করেনি কিন্তু মোনাফেক ছিল এই উম্মতের মোনাফেকদেরকে কেমন করে ছাঁটাই করা হবে মোনাফেকদেরকে তো ছাঁটাই করতে হবে আরাফনাহ ফয়াতিহিম আল্লাহ ফি সূরাতিল্লাতি ইয়ারিফুন ফায়াকুলু আনা রাব্বুকুম ফায়াকুলুন আনতা রাব্বুনা ফায়াত্তা দেবো অয়ুদা বজিসর জাহান্নাম বলছেন যে মোনাফিকরা তাতে থেকে যাবে আল্লাহ ফাকরাবুল আলমিন তাদের কাছে এই উম্মতের লোকদের সামনে আসবেন এমন সুরতে যেই সুরত তারা চিনত না ফিগাইরি সুরা ওই সুরাতে ওই রূপের ওই আকারে নয় যে আকার তারা জানতো আল্লাহ সম্পর্কে ফায়াকুল আনা রব্বকুম এসে আল্লাহ বলবেন আনা আমি তোমাদের রব ফায়াকুল না তারা বলবে না উজুবিল্লাহ মিনকা পরীক্ষা করার জন্য যারা সদবান্ধা হবে এখানে পরীক্ষা হয়ে যাবে না উজুবিল্লাহ মিনকা যেহেতু যেহেতু চেহারা সেই চেহারা সেই রূপে সেই আকারে আল্লাহ ফাকবুল আলমিন আসেননি তখন তারা বলবে না উজুবিল্লাহ মিনকা আমরা আল্লাহর আশ্রয় গ্রহণ করি বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি আপনার হতে আপনি আমাদের রব না কারণ যেই চেহারা যেই রূপের কথা আল্লাহ পাক আল্লাহ পাক অতি সুন্দর হবে সেই রব আমাদের রব আল্লাহ পাক সম্পর্কে যদি আল্লাহর চেহারা সম্পর্কে দুনিয়াতে হয়তো আমাদের ধারণা নেই এতটা আছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সবার চাইতে বড় আল্লাহ সবচাইতে সুন্দর এতটুকু আছে এর বিপরীত হয়তো আল্লাহ পাক আসবে সেই গাই মানে হচ্ছে এর বিপরীত আসবে তখন তারা বলবে মিন কে আল্লাহর আশ্রয় গ্রহণ করি হাজা মাকানো না আমরা এখানেই থাকবো রব্বনা যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবেন ফাইজ আতানা রব্বনা যখন আমাদের রব আসবেন আর নাও আমরা চিনে ফেলবো আপনি আমাদের রব নন তখন আল্লাহ পাক ওই সুরাতে ওই রূপে ওই আকারে আসবেন যেই সুরাত যে আকার দেখে তারা চেনে ফেলবে মমিনরা যে আমাদের আল্লাহ চলে এসছেন ইনি আমাদের আল্লাহ ফায়াকুল আল্লাহ পাক বললেন আনা রব্বকুম আমি তোমাদের রব প্রত্যেক রসুলের সেই দিন দোয়া হবে আল্লাহ নিরাপদ রাখো নিরাপদ রাখো সেই সালামত রাখো সেই সালামত রাখো রসুলগঞ্জ যদি বলেন আল্লাহ সেই সালামত রাখো হেফাজত করো হেফাজত করো কি হবে আমার কি হবে তাহলে এই পীরদের এইরকম যে লম্বা লম্বা কথা যে পীর তো আপনাকে নাজার দেবে কাল কেমতে পীর না ধরলে কেমন করে আপনি মুক্তি পাবেন আমি এই হাদিসটা নোট করেছি আরেকটা যে বক্তব্য হবে চর্মনায়ের উপরে ওতে আরেকটা হাদিস আছে এটা তো বোখারি শরীফ হাদিস আরেকটি হাদিস আছে বোখারি শরীফের নাই অন্য কিতাবে সেই হাদিস তাতে আছে সেই দিন রাসুল ছাড়া কেউ কথা বলতে পারবে না এই হাদিসটি আরো স্পষ্ট বিরাটপন্থী পীরদের সম্পর্কে যে রাসুল ছাড়া বা আম্বিয়াগঞ্জ ছাড়া কেউ কথা বলতে পারবে না তাহলে কোথায় চর্মনাই সেই দিন কোথায় চিস্তি আর জিলানি কথা বলবে ইল্লা রসুল ছাড়া আর কেউ কথা সাহস করবে ক্ষমতা নেই যে কথা আর যে আল্লাহ সাল্লেম সাল্লেম ভয়ে ভীত আল্লাহ হেফাজত করো হেফাজত করো বাঁচাও বাঁচাও কালালিব মিসলা সাদান জাহান নামের পুলের দুই কিনারায় কালালিব আকুড়া আকুড়া বুঝেন তো না এর অন্য কোনো ভাষা আছে হ্যাঁ যেগুলি খুব ধারালো এবং কিনারাতে ধারালো হয়ে আছে রাস্তা দিয়ে চলছেন আপনি আর যদি এরকম রাস্তা থাকে যে তার কিনারায় ধারালো ধারালো ভাবে বাঁকা বাঁকা করা আছে উর্দুতে তো এগুলো কাঁকুড়াই বলে কাল্লুবের জামা হচ্ছে কালালিব এমন আকুরা যেগুলি ধারালো হয়ে থাকবে আর রাস্তা দিয়ে চলতে গিয়ে সেগুলিতে কোনো সময় কাপড় লেগে গেল কখনো শরীর লেগে গেল আঁচড় লেগে গেল আহত হয়ে গেলেন জখম হয়ে গেলেন বা এমন ভাবে গিয়ে আঁচড় লাগলো হয়তো কারো যে সে ধাক্কাকে পড়েই গেল হ্যাঁ হোক হোক বাংলা না ইংলিশ আমি চাইছি বাংলায় আংটা হোক মানে আংটা ঠিক আছে হ্যাঁ কাঁটা তারের কাঁটা ধারালো কাঁটা আজকাল জেলখানাতে বা এরকম জায়গায় দেওয়া থাকছে না ওপরে মিসলা শৌকে সাদান ওগুলি এমন কাঁটার মতো হবে যাকে সাদান বলা হয় সাদান নামক এক কাঁটা যুক্ত কণ্টক যুক্ত গাছ আছে আরব দেশে হয় আর খুব বেশি কাঁটা যেমন আমাদের দেশে এক ধরনের গাছ আছে যেগুলোতে কাঁটাই আর কাঁটা মাদার আসলে আর তো যাই হোক যে কোনো কাঁটা যুক্ত সাল্লাম বলেনি যে সাদান হবে মিসলা সৌকি সাদান সাদান নামক গাছের কাঁটার মতো মানে কাঁটায় আর কাঁটা এইরকম কাঁটার মতো থাকবে সে আকুড়াগুলি বা সে হুকগুলি আমার আয়তুম সৌকা সাদা নবী করিম তাদেরকে বোঝানোর জন্য বললেন যে তোমরা কি দেখনি সাদানের কাঁটা সাদানের কাঁটা কত জবরদস্ত কাঁটা তোমরা কি দেখনি যে সেই কাঁটার মধ্যে দিয়ে কারো চলার কোনো উপায় নেই সেই কাঁটারা যদি বেড়া থাকে তাহলে আর ভিতরে ঢোকার কোনো উপায় নেই আলুবাল আসাবার বলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ দেখেছি তাহলা ফাইন্না শৌকিস সাদান এই পুলসেরাতের দুই দিকে সাদান নামক গাছের কাঁটার মতো কাঁটা থাকবে কিন্তু সাদানের কাঁটা জানছো যে এতটা অথবা এতটা বা এরকম আর এই যে হুক হবে হুক বললে ছোট ছোট হুক হয়তো না এ যে কত বড় হবে গায়রা আন্নাহা শুনে রাখো লাইয়ালাম কাদরা ইজামিহা এ যে কত বড় কেউ জানে না আল্লাহ ছাড়া এত বড় বড় হোক বা এই কাঁটাগুলি হবে কাঁটা তার হবে তাদের আমল অনুপথে তাদেরকে কি করবে আচর দেবে এটাকে আচর দেওয়া বলে আচর দেবে যেমন যার খারাপ আমল তেমন তার আচর যার অল্প খারাপ তার অল্প আচর খেয়েছে বেশি খারাপ বেশি আঁচড় খেয়েছে খুবই খারাপ খুব বেশি আঁচড় খেয়েছে এই আঁচড় খাবে ধাক্কা লাগবে এইদিকে ধাক্কা লাগবে এদিকে লাগবে আঁচড় খেতে খেতে শরীর একবার ক্ষত বিক্ষত হইতে হইতে ওই পুরুষেরা পার হতে পারবে না দেশের ভাষা পুরুষেরা বলে দিলাম তাই না তো ওই পুল পার হতে পারবে না যাহার নামে নিক্ষিপ্ত হবে তাদের আমল মোতাবেক আমল অনুপাতে তাদের আচর দেবে এই কাঁটাগুলি মিনহমল মোহবাকবি তাদের মানে লোকদের মধ্যে কিছু লোক এমন হবে যে তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে মৌ বাপো মানে ধ্বংস হয়ে যাবে ইস্তাকুস ইস্তানিবুসাব আল কাত সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বাঁচো ওখানে মৌবিকাত তো অবাক্কা মানে হালাক হয়ে যাওয়া তাদের আমলের কারণে কিছু লোক ধ্বংস হয়ে যাবে অর্থাৎ জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যাবে তাহলে কিছু লোক এরকম হলে যে জাহান নামে নিক্ষিপ্ত হয়ে গেল এই আঁচড় খেতে খেতে এই দিক থেকে ধাক্কা লাগছে ওই দিক থেকে ধাক্কা লাগছে আর এই পুল হবে কেমন এ হাদিস ওই পুলের কথা বলা হয়নি কেমন হবে অন্য হাদিস রয়েছে হ্যাঁ? আদাক চুলের চাইতে বেশি আদাক কমিনার সারে চুলের চাইতে বেশি চিকন আর আহাদ্য মিনার সেফ তরবারের চাইতে বেশি ধারালো এই দুটি কথা ধারালো চিকন চিকনের দিকটা বলা হয় চুলের চাইতে বেশি চিকন সরু আর তরবারির বা কোনো হাতিয়ারের যে ধার আছে এই ধারালো তরবারির চাইতেও বেশি ধারালো তাহলে তরবারির উপরে পা রাখার সাহস আছে এই পুলের ওপর দিয়ে অতিক্রম করতে হবে কিন্তু আমল ঠিক থাকলে তার ওপর দিয়ে পার হতে পারবে আমল যদি ঠিক না থাকে তাহলে কেউ আমলের কারণে ধ্বংস হয়ে যাবে অমিন হমল মুখারদাল আর কিছু লোক আছে যারা এই রকম আচর খেতে মানে হতাহত হয়ে থাকবে আচর খেতে থাকবে সোম্মায়ঞ্জু অথবা মুক্তি পেয়ে যাবে রেহাই পেয়ে যাবে এই আচর খেতে খেতে জখম হইতে হইতে এদিকে ধাক্কা লাগলো ওইদিকে ধাক্কা লাগলো কোন রকম করতে করতে গড়ে সরে শেষের দিকে পৌঁছে যাবে তারপরে জান্নাত হাতাইজা ফারাক আল্লাহ মিনাল কাজা বাইনা এবাদি আল্লাহাক যখন বান্দাদের মাঝে ফায়সালা করা থেকে ফারেক হয়ে যাবেন এখন হিসাব নিকাশ ফায়সালা হয়ে গেছে কে জান্নাতি কে জাহান্নামে ফায়সালা হয়ে গেছে যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে গেছে প্রথমে যারা যাওয়ার আর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে গেছে তারা দুই রকমের কিছু লোক আছে চিরকালের জাহান্নামে জাহান্নামে চলে গেছে আর কিছু লোক আছে যে দীর্ঘকাল বা কিছু কাল মেয়াদি জাহান্নামে চলে গেছে ও আহরাদা ইউখরে জামিনান নারে তখন আল্লাহ ইচ্ছা করবেন যে জাহান্নাম থেকে বের করা যাক বের করবেন কাকে মান আরাদা ইউখরে যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন না আপনার পীর যার মুড়ি হয়েছেন জি জি ভালো করে শুনে রাখেন মান আরাদা ইউখরেজা মিনান নারে মান আরাদা ইউখরেজ যাকে আল্লাহ বের করার ইচ্ছা করবেন তাকেই বের করা হবে মেম্মান কানা তারা কারা যারা পীরের মুড়ি হয়েছে ইয়াসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ যারা সাক্ষ্য প্রদান করেছে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই তো কমের পক্ষে নামাজের ইবাদত তো করবে হ্যাঁ, নামাজের ইবাদত না করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অথচ কোনো ইবাদত নেই নামাজই নেই তাহলে কেমন কথা হইল আমার মালা এটা তখন ফেরেস্তাগণকে আল্লাহ আদেশ করবেন ইউ রেজু হুম এদেরকে বের করো এদেরকে বের করো আল্লাহ বের করতে চাইছেন এদেরকে জাহান্নাম থেকে আহম বে সুজুদ এই যে হুকুম যে এদেরকে বের করো কেমন করে বের করবেন কি দেখে চিনবেন যে কোনটাকে বের করতে হবে কোনটাকে বের করতে হবে না আসামি জাহান্নামের জাহান্নামের আগুনের মধ্যে অন্ধকারে জ্বলছে চেনবেন কিভাবে ফেরেস্তাগণ দেখেন আগে বলেছি যে নামাজিরা তাদের জন্য সুসংবাদ আর বেনামাজি সাবধান আধা নামাজি সাবধান শোনেন ভালো করে ফায়ারেফুন ও ফেরেস্তাগুন তাদেরকে চেনে নেবেন বে আলামাতে আসারি সজুদ সিজদার যে ঘরটা পড়া বলে আমাদের কি বলে দাগ হ্যাঁ দাগ সেজদার যে দাগ পড়ে এই দাগের আলামত দেখে লক্ষণ দেখে চেনে ফেলবেন সেজদার দাগের লক্ষণ দেখে চেনে ফেলবেন আমার এলাকায় এক বৃদ্ধ ছিল হজ করে গেছিল বৃদ্ধ বয়স প্রথম দিকে নামাজ টামাজ পড়েনি তারপরে শেষ দিকে নামাজ ধরি ছিল তো ও নামাজ পড়তো আমার বয়স তখন বারো তেরো বছর পাশে নামাজ পড়তাম তো চাটায় নামাজ পড়তো ঘষা দিত ঘষতো এরকম খর খর খর খর কেন করছে আমার মনে পড়ছে তেরো চোদ্দ বছর বয়সের ছেলে আমার মনে পড়ছে এটা খর খর কেন করছে তখন তো আর হাতের সাথে জানতাম না ভাবতাম যে ওই যে এই যে এই যে ঘরটা এই দাগের দাগের খুব মূল্য আছে শুনেছি তো এই জন্য হয়তো দিচ্ছে একটু বেশি করে যে এটা হইলে তার প্রমাণ হবে আল্লাহর কাছে তো এইরকম অনেক জাহেল মূর্খ আবেদ আমাদের দেশে এই হচ্ছে জাহেল আবেদ আর আলেমের মাঝে পার্থক্য এই জাহেল আবেদ শুনেছে যে জাহান নামে এইটুকু জায়গা শেষদার জায়গা জ্বলবে না আর শেষদার এই লক্ষণ দেখে দাগ দেখে ফেরেস তারা চেনবেন তখন তাড়াতাড়ি করে দাগ করা শুরু করেছে যে নামাজ তো সারা জীবন পড়িনি এখন দু চার দশ বছর বাঁচবো এতে তার দাগ হচ্ছে না তাহলে একটু ঘষে ঘষে দাগ তৈরি করতে হবে জাহেল আবেদ জাহেল আবেদের অবস্থা চোখে দেখা গল্প করছি মারা গেছে লোক আল্লাহ মাফ করে দেয় তো তাদেরকে সেন দেন ফেরেস্তাগণ শেষ দাগ দাগের লক্ষণ দেখে আসার আসারের জমা আর আলামত লক্ষণ তাহলে বোঝা গেল যে ওরে ওদেরকেই বের করা হবে যারা নামাজি এবার বুঝতে পারলেন জাহান্নাম থেকে ওরাই বের হবে ওই কলেমা পড়া মুসলমান বের হবে যারা কলেমা পড়ার সাথে সাথে যাদের শেষদার দাগ আছে অর্থাৎ পাঁচ সপ্তাহ নামাজি আল্লাহ পাক জাহান্নামের ওপর হারাম করেছেন যে আদম সন্তানের শেষদার দাগ সে জাহান্নাম খেতে পারবে না জাহান্নাম জ্বালাতে পারবে না ভক্ষণ করতে পারবে না অর্থাৎ জ্বালাতে পারবে না হজুখরেজুন আহম তাদেরকে ফেরেস্তাগণ বের করবেন কাদ তেহসু জ্বলে তারা ছায়ের মতো হয়ে গেছে ইমতাহা সমানে ছাই বা কয়লার মতো হয়ে যাওয়া ছাই কয়লার মতো হয়ে গেছে আলাইহি তাদের ওপর পানি ঢালা হবে ফেরেস তারা পানি ঢালবেন দেখেছেন মহিলাদেরকে কাঠ পোড়াইতো আমাদের দেশে যখন লকড়ি কাঠির অভাব থাকতো কাঠ পোড়াচ্ছে রান্না হয়ে গেছে এখন কাঠটা যদি ওই অবস্থা রেখে দেয় তো রান্না হয়ে যাওয়ার পরে জ্বলতে জ্বলতে কাঠটা নষ্ট হয়ে যাবে তখন কি করতো তাড়াতাড়ি করে ওরা পানি দিয়ে তো থাকলো এটা দিয়ে কালকের কাজ হবে কালকের পাকশাক হয়ে যাবে এটা দিয়ে এগুলো দেখেছি আমরা তো পানি ঢালা হবে ইকালো লাহু এমন পানি বিশেষ পানি যে পানির নাম হচ্ছে মাউল হায়াত আবে হায়াত মা মানে আব আবে হায়াত আমাদের দেশে খুব মশুর আছে আবে হায়াত নামে ওষুধও তৈরি হয়েছে আজকাল তাই না আবে হায়াত অর্থাৎ প্রাণের পানি হায়াতের পানি জীবনের পানি না তারা গজে উঠবে তারা গজে উঠবে নাবাত আল হেব্বাতে হামিলি সাইল যেমন মাঠে ঘাটের চাষাবাদ নেই মাঠে ঘাটের বা জঙ্গলের জঙ্গলের দানা জঙ্গলের যেগুলো বীজ বীজ বলতে পারি জঙ্গলের বীজ বন্যার ধারায় বন্যা বয়ে গেছে বন্যা যে রাস্তা যে জায়গাগুলি দিয়ে যে স্থানগুলিতে বন্যার পানি বয়ে গেছে সেই জায়গাগুলি একটু নিচু হয়ে গেছে হয়তো একটু রস রস হয়ে আছে ওখানে তখন পানি বয়ে যাওয়ার সাথে সাথে বীজগুলি বয়ে চলে এসছে উঁচু জমিন থেকে বয়ে চলে এসছে ওখানে বীজগুলি থেকে গেছে পানি শুকিয়ে গেছে তখন কি হয় একটু পানি শুকালে ওই জঙ্গলের বীজগুলি অঙ্কর গজায় জি তখন গজিয়ে উঠে ফায়াম্বুতনা মানে গজিয়ে উঠবে যেমন ওই জঙ্গলের বীজগুলি গজিয়ে ওঠে ঠিক তেমনি তারাও যেন গজিয়ে উঠছে জলে পুড়ে যাওয়ার পরে এখন মানুষের মতো হয়ে উঠছে জলে ছাই কয়লার মতো হয়ে গেছিল এখন মানুষের মতো গজিয়ে উঠছে ওয়াব কারাজলন এখান থেকে হয়ে গেল যে জাহান্নামের এই অবস্থায় জাহান্নাম থেকে তাদেরকে উঠানো হবে ওয়াব কারাজলন মুখ বেলুন বেওয়াজহি আলান্নার একজন লোক থাকবে যার মুখকে তারা জাহান নামের দিকে রেখেছে এই তুমি সবচেয়ে দুষ্ট তুমি এখনো জাহান নামের দিকে মুখ করে থাকো তোমার মুখ জান্নাতের দিকে ফেরানো হবে না জাহান্নাম থেকে বের করা হয়েছে কিন্তু জাহান্নামের দিকে মুখ করে আছে একজনের কথা বলা হয়েছে এইরকম বহু লোক হবে এই ক্যাটাগরির লোক হবে এই ধরনের লোকের কথা বলা হয়েছে ফায়াকুল বলি আর আল্লাহ কাদ কাসাবানি রিহা জাহান্নামের রিহ রিহ মানে তো বাতাস হয় কি বলবেন একে ঝালাস বুঝেন তাপ তাপ বলা যেতে পারে জাহান নামের তাপে আমার শ্বাস রুদ্ধ করে দিল কাশাওয়া মানে শ্বাস রুদ্ধ করে দেওয়া কাশাওয়া মানে হয় যে বিষক্ত করে দেওয়া ভাব অর্থ হচ্ছে ধ্বংস করে দেওয়া আমাকে জাহান নামের জাহান নামের ঝলস জাহান নামের ঝলসে বা জাহান নামের তাপে প্রখরতায় আমাকে কি করে দিল ধ্বংস করে দিল ভাব অর্থ করেন ও আহারা কানে জাকা ওয়াহা এবং এই জাহান নামের আগুনের প্রখরতা আমাকে জ্বালিয়ে ফেললো জাহান্নাম থেকে বের করা হয়েছে কিন্তু এত তাপ লাগছে যারা ইট ভাটার কাছে থেকেছেন বা টালির ভাটার কাছে থেকেছেন বা যেখানে আগুন আগে গ্রামে যে আগুন লাগতো দূর পর্যন্ত তাপ চলে আসছে আগুন থেকে অনেক দূরে আছেন তাও থাকতে পারছেন না তারা বুঝেন যে আগুনের তাপ কেমন তাহলে অল্প আগুনে যদি এত তাপ হয় তাহলে জাহান নামের আগুনের তাপ কত দূর পর্যন্ত যাবে বুঝে আল্লাহ ধ্বংস হয়ে গেলাম আর থাকতে পারছি না বরদাস্ত করতে পারছি না সুতরাং আল্লাহ কমপক্ষে আমাকে এতটুকু দেন ফাসরে ফি আনিন্নার জাহান নামের দিক থেকে আল্লাহ আমার চেহারাটুকু একটু ফিরিয়ে দেন একটু জাহান নামের দিক থেকে উল্টো দিকে জান্নাতের দিকে ফিরিয়ে দেন তারপরে ফালাইয়াজুল্লাহ এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে দোয়া করতেই থাকবে কত যে পাপিষ্ট গুণাগার ফায়াকুলো তারপরে সে নামাজি নামাজি কারণ আগের কথাটুকু ভুলবেন না যে ফেরেস্তারা যখন বের করবেন জান্নান থেকে উঠাবেন বলবেন না এই হাদিস কিন্তু বেনামাজিদেরকে শোনাবার ক্ষেত্রে নামাজে পড়েছে সেজদা করেছে এই লক্ষণ দেখে এই দাগ দেখে দেখে উঠাবেন ফেরেস্তাগণ আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে করতেই থাকবে তখন আল্লাহ বলবেন বারবার যখন আল্লাহর কাছে দোয়া করছে তাহলে বোঝা গেল ক্ষেত্রে বারবার করতে হবে দুনিয়াতেও এই জন্য যখন করতেন যে কোনো দোয়া তিন তিনবার করে করতেন আমরা দুনিয়া যখন নাছল হয়ে কাউকে ধরি তখন না দিয়ে পারে না মায়ের কাছে একটা জিনিস নিতেই হবে ছোটকালে এগুলো করেছি একবারে চেয়ে দেয় না দাদি নানির কাছে নেব টাকা নেব জলসায় যেতাম দেখছি একবার দুবার চেয়ে দিবে না ধরে নিয়েছি এমন করে যে নিবই নাহলে যাচ্ছি না দিতে বাধ্য কত আর বিরক্ত করে যা তো আল্লাহ পাককে ওইভাবে ধরতে হবে বারবার চাইতে হবে নবী করিম সন্ন্যত এজা দা দা সালাসান তিনবার করে দোয়া করতেন রব্বের ফেললি রব্বের ফেললি রব্বের ফেললি রব্বানা গালাম নান ফসানা এইভাবে যে কোনো দোয়া করেন তিন তিনবার আল্লাহর কাছে তাই মনে একগ্র চিত্তে এবং বারবার করে না ছোড় বান্দা হয়ে ধরেন আল্লাহকে তো আল্লাহ পাক তখন বলবেন লা আল্লাহ কাই না আতাই কা মনে হচ্ছে যে লা আল্লাহ হতে পারে লা আল্লাহ হচ্ছে সম্ভাবনা বর্ণনা করার জন্য হতে পারে বা মনে হচ্ছে যে ইন আতাই তোকা তোমাকে যদি আমি এটা দিয়ে দিই তোমার এই দাবি তোমার দোয়া যদি কবুল মঞ্জুর করেই নি তোমার দরখাস্ত যে তোমার চেহারাটি জাহান নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে যদি করে দি তো আন্তা তালিনে গাই রাহু আরেকবার চাওয়া শুরু করবে এতে তুমি ক্ষান্ত হবে না কিন্তু আমি জানি আল্লাহ তো জানে অবশ্যই কিন্তু আল্লাহ এভাবে বলছেন যে তুমি এতে ক্ষান্ত হবে না কিন্তু এটা চেয়ে আর একটা চাওয়া শুরু করবে ফাইয়া কুল তখন সে বলল লাওয়া ইজ্জাতিকা না না আল্লাহ তোমার ইজ্জতের কসম কসম করে বলবে তোমার ইজ্জতের কথম লা আস আলোকা গাইরা এর ছাড়া আর বেশি কিছু চাইবো না আল্লাহ জান্নাতের কথাও কল্পনা করতে পারে না এত পাপের পাপি নামাজ পড়া সত্ত্বেও তাহলে বে নামাজই কত বড় পাপি চিন্তা করেন নামাজ পড়েছে তারপরে এত পাপ করেছে খুন করেছে চুরি করেছে ডাকাতি করেছে জেনা করেছে মদ খেয়েছে ইত্যাদি এইরকম ধরনের লোক তো আল্লাহ আকবর আল্লাহর সাথে ওয়াদা করবে কসম করে যে লাস আলোকা গাইরা এর বেশি আল্লাহ চাইবো না ওর কল্পনাতেও নয় যে আমাকে জান্নাত আল্লাহ দিবেন কমপক্ষে জাহান নাম থেকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন জাহান নামের তাপে আর বরদাস্ত করতে পারছে না এতেই ধ্বংস হয়ে গেলাম একটু যদি মুখটা এদিকে ফিরিয়ে দেওয়া হয় তো জাহান নামের ঝলস থেকে কষ্ট থেকে তো বাঁচবো আল্লাহ পাক তার চেহারা জাহান নামের দিক থেকে ফিরিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ থাকার পরে এরপরে আবার দোয়া করা শুরু করবে লোভ হয়ে গেছে ইয়ারব্বে হে আল্লাহ তার রেবনি এলা বাবিল জান্না আল্লাহ বেশি নয় জান্নাতের দরজা পর্যন্ত একটু কাছিয়ে দাও কারাবির মানে নিকটবর্তী করে দাও জান্নাতের দরজা এ সাহসও করেছে না যে জান্নাতের দরজার দরজায় পৌঁছে দাও না জান্নাতের দরজার কাছাকাছি করে দাও আল্লাহ একটু কাছিয়ে দাও জান্নাতের দিক থেকে তাহলে আরামের বাতাস আসতে থাকবে শান্তি পাবো একটু ঠান্ডা লাগবে এসির ঘরে যদি না থাকেন আর এসির ঘরে গেটে গোটা বিল্ডিং এ যদি এসি থাকে আর এসির গেটের বাইরে যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন গরমের দিন আমাদের সেন্টারের নিচে পর্যন্ত ঠান্ডা লাগে সিঁড়ির বাইরে একবারে নিচে যদি দাঁড়িয়ে থাকেন একটু একটু ঠান্ডা পাবেন মসজিদের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন দরজা খোলা আছে ঠান্ডা পাচ্ছেন আপনি তাহলে দুনিয়াতে যদি মানুষ এইরকম তৈরি করে নিতে পারে তো জান্নাতে আল্লাহ আকবর বলেন কত নিয়ামত আল্লাহ তৈরি করে গেছেন তো জান্নাতের দরজার কাছাকাছি আল্লাহ আমাকে করে দাও ভাইয়া কৌলু তখন আল্লাহ বলবেন আল্লাহ তুমি তোমার কি এই ধারণা ছিল না তোমার কি এই প্রতিশ্রুতি ওয়াদা ছিল না জামতা মানে ধারণা করা কিন্তু এখানে ভাবার্থ হচ্ছে যে তুমি তোমার কি এরকম কথা ছিল না যে আল্লাহ তাস আলানি গাইরাহ এর বেশি তুমি চাইবে না অর্থাৎ তোমার মুখটা শুধু ফিরিয়ে দেবো জাহান নামের দিক থেকে বাস আর কসম করেছো আর কিছু চাইবে না তুমি ওয়াইলাকা ইয়াবনা হে আদম সন্তান তোমার সর্বনাশ ওয়াইলাকা মানে তোমার সর্বনাশ হোক মা আগদারাকা কত তুমি বিশ্বাসঘাতক গাদ্দার এই থেকে গাদ্দার শব্দটি গাদ্দার মানে বিশ্বাসঘাতক তুমি কত ওয়াদা খেলাপকারী গাদারা মানে ওয়াদা খেলাফি করা প্রতিশ্রুতি ভঙ্গ করা তো হে আদম সন্তান তুমি কত ওয়াদা ভঙ্গকারী প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি দোয়া করতেই থাকবে আল্লাহ বলে ক্ষান্ত হয়ে যাবেন ও দোয়া করতেই থাকবে না তা তখন আল্লাহ বলবেন হতে পারে যে আমি যদি এটাও দিয়ে দিই যে তোমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দিলাম তো এর বেশি আরো কিছু তুমি চাইবে আরো চাইবে তুমি ফায়াকুল তখন আবার কসম করে ওই লোক বলবে লাওয়া ইজ্জাতিকা না না আর বেশি চাইবো না তোমার ইজ্জতের কসম আল্লাহ লা আসালুকা গায়ের এর বেশি আর কিছুই চাইবো না ব্যাস জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও ফাইউতিল্লাহ মাশা আমিন ওহুদিন ও মামাসি তারপরে সেই ব্যক্তি আল্লাহকে কত যে ওয়াদা দেবে আর কত যে আল্লাহর সাথে চুক্তি করবে পাকা ওয়াদা আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি করছি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি বারবার করে বলতেই থাকবে বলতে থাকবে ওয়াদা করতে থাকবে একজন লোককে যদি একবার ধার দেন আর ধার দেওয়ার পরে আপনার সাথে যদি ঠিক টাইম মতো আপনার পেমেন্ট না করে তো আপনি দিতে চাইবেন তাই না তখন এসে কি করে বারবার করে বলতে থাকে যে যাক আগের বার যা হয়েছে হয়েছে এবার কিন্তু এরকম হবে না বলছি সত্যি বলছি বিভিন্ন ভঙ্গিমাতে সত্যি বলছি আপনাকে একদিন লেট করব না আপনি বিশ্বাস করেন একবার আমাকে দেখে নেন একবার আমাকে পরীক্ষা করেন এবার পরীক্ষা করেন ঠিক না এইরকম করতে থাকবে এই লোক অহুদ আহাদের জমা বহু বচন আর মাওয়াসিক মিসাকের জমা দুটোর মানে হচ্ছে ওয়াদা প্রতিশ্রুতি জি বা চুক্তি এগুলি আল্লাহ ইয়াস আল্লাহ গাইরা আল্লাহর কাছে আর কিছু চাইবে না বার করে ওয়াদা করতে থাকবে হয়ুকার রে হেলা বাবিল জান্না তখন আল্লাহ পাক তাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দেন ফেরেস্তাদেরকে আদেশ করবেন যে দাও একে ধাক্কা দিয়ে পৌঁছে দাও জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও ফাইজা রা মা ফিহা সাকাতা মাশা আল্লাহ ইয়াস ইয়াসকোতা জান্নাতের দরজায় গিয়ে এখন দেখছে দেশে জান্নাতে সব কি করছে কত নিয়ামত ভালো ভালো খাবার খাচ্ছে দরজার কাছে গেলে সব দেখতে পাচ্ছে আর কত যে আয়েস আরাম করছে কত যে হোর আর গেলমান আর খাদেম আল্লাহ আকবর এসব আয়েস আরাম দেখে কিছুক্ষণ চুপ থাকবে আল্লাহ যতক্ষণ চাইবেন ও চুপ থাকবে যে কি করে বলবো এত আদা করেছি আল্লাহর সাথে আপনি আমি তো হাসবো আল্লাহ পাক নিজে হেসে দিবেন এর এইরকম স্বভাব দেখে আল্লাহ নিজে হেসে দেবেন জান্নাতে যেসব নিয়ামত আছে যখন ওই লোক দেখবে সাকাতা মাসা আল্লাহ যতক্ষণ আল্লাহ চাইবেন নীরব থাকবে চুপ থাকবে যতক্ষণ আল্লাহ চাইবে ততক্ষণ চুপ থাকবে সুম্মা ইয়াকুল তারপর জান্নাত জান্নাতে একটু দাখিল করেই দেন তখন আল্লাহ বলবেন আল্লাহ তুমি কি এর আগে বলনি যে তুমি এর বেশি কিছু চাইবে না আমার কাছে আদম হে আদম সন্তান তোমার সর্বনাশক মা কত তুমি বিশ্বাসঘাতক কত তুমি হ্যাঁ কত তুমি কত তুমি ওটা খেলাপকারী চুক্তি ভঙ্গকারী তখন সে বলবে হে আল্লাহ আমাকে তোমার সৃষ্টির একেবারে নিকৃষ্ট করে দিও না যখন জাহান্নাম থেকে উঠিয়েছো আল্লাহ তো এরকম নিকৃষ্ট করে জান্নাতের বাইরে রেখে দিও না একটু সুযোগ দাও আল্লাহ লাতা জালনি আশকা খালকে আশকা মানে একেবারে হতভাগা বা একেবারে নিকৃষ্ট আশকাহা আছে না সলেহ আলি সালামের জামানার যে মজেজার অলৌকিকত্বের ছিল সে অস্ত্রীকে যে জবাই করেছিল কাফের শয়তান তাকে আল্লাহ আশকা বলেছেন বদ প্রকৃতির লোক বা বদনসিব হে আল্লাহ হে রব লাতা জালনি আশকা খাল তোমার সৃষ্টি জগতের আমাকে একেবারে নিকৃষ্ট আর বদ নসিব করে দিও না হতভাগা করে দিও না ফালাইয়াজালু এদু বার সে দোয়া করতেই থাকবে হাতা ভাকা তার দোয়া আর সে একেবারে দাঁত তার আহজারি এসব শুনে হাত্তা ইয়াদ আল্লাহ পাক হেসে দিবেন আল্লাহ পাক হেসে দিবেন তাহলে হেসে যাওয়া আল্লাহর একটি গুণ এটি হচ্ছে সেফাতে ফেলিয়া আজকে দুপুরে বলেছিলাম এটিকে ইঙ্গিত করেছিলাম যেহেতু বিষয় তহিদের খুব বড় ছিল তো প্রত্যেকটি ভেঙে ভেঙে বলার আমি সুযোগ ছিল না আমি বলেছি সেফাতে জাতি বলেছি আর সেফাতে ফেলি বলি সেফাতে জাতি আল্লাহর যেগুলি সপ্তাগত গুণ সপ্তাগত গুণ চেহারা হাত পা চক্ষু হ্যাঁ এগুলি হচ্ছে জি যেগুলির জাতের সাথে সত্তার সাথে সম্পর্ক এগুলি সত্তাগত গুণ জাতি গুণ আর যেগুলির কর্মের সাথে সম্পর্ক সেগুলি হচ্ছে সেফাতে ফেলিয়া কর্মগত গুণ তো আল্লাহর হাসি আল্লাহর কর্মগত গুণ আল্লাহ যখন ইচ্ছা যে কথার উপর ইচ্ছা আল্লাহ হাসেন আল্লাহ খুশি হন যে কথার উপর ইচ্ছা আল্লাহ অসন্তুষ্ট হন নারাজ হন তো আল্লাহ পাক হেসে দিবেন ফায়দা জাহে কামিন যখন আল্লাহ হেসেই দিবেন তার মানে সুসংবাদ ওই লোকের জন্য আজেন আল্লাহ বিদ্যুলে ফিহা তখন তাকে জান্নাতে দাখিল হওয়ার অনুমতি দিয়ে দিবেন ফায়দা দাখালা ফিহা যখন জান্নাতে দাখিল হয়ে যাবে কিলা তখন তাকে বলা হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তামান্না মিন কাজা তুমি আকাঙ্ক্ষা করো তোমার আকাঙ্ক্ষা প্রকাশ করো কি চাও তুমি জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছ আর দেখে তাকে আকাঙ্ক্ষার স্বাধীনতা দেওয়া হবে যে তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো এই জান্নাতের মধ্য থেকে তুমি মিন কাজা এই জান্নাত থেকে তুমি আশা আকাঙ্ক্ষা তোমার প্রকাশ করো যে কি চাও তুমি ফায়াতা মান্না তার মনে যতটা আসবে সে আকাঙ্ক্ষা করবে তা দেওয়া হবে তারপর আবার বলা হবে তাকে তামান্না মিন কাজা আরো আকাঙ্ক্ষা করো আরো কিছু বেশি তো সাহস করছে না ও তো অল্প সাহসে যা কিছু চাওয়ার চেয়েছে আবার আল্লাহকে সুযোগ দেবে না আরো তামান্না করো আশা করো আকাঙ্ক্ষা করো বলো ফায়াতামান্না আবার আকাঙ্ক্ষা করবে হাত্তা আকাঙ্ক্ষা বারবার এইরকম আল্লাহ তাকে অনুমতি দিবেন যে তোমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো প্রকাশ করো আর বারবার করবে তাহলে পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে আল্লাহর বেশি নিয়ামত হাত্তা তানকাতিয়াল দেহিল আমানি এমনকি তার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আল্লাহ আর কি চাইব যথেষ্ট দুনিয়া যারা দুনিয়ামুখী খুব দুনিয়ামুখী যারা পয়সা পয়সা দুনিয়া তাদের আশা আকাঙ্ক্ষা শেষ নাই কিন্তু আল্লাহ ভীর লোক আল্লাহ পাক যদি দিয়েছেন ছেলে মেয়ে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন বাড়িও দিয়েছেন গাড়িও দিয়েছেন নারীও দিয়েছেন আর সুস্থতাও দিয়েছেন এলিমও দিয়েছেন বিদ্যা দিয়েছেন আর চান কি আপনি আলহামদুলিল্লাহ আর কি চাই যথেষ্ট ঠিক না এরকম কথা আল্লাহর নেকবান্ধাদের কাছ থেকে শোনা যায় যথেষ্ট আল্লাহ এক হাজার দু হাজার রেল বেতন দিয়েছে আমার দশ হাজার হইতেই হবে পাঁচ হাজার খাই খাই খাই খাই করে শেষ আছে তাহলে সৎ লোক যদি অল্পই হয় তাতে সন্তোষ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট তো এর আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে জান্নাতে চলে গেছে জান্নাতের আকাঙ্ক্ষা অনেক আকাঙ্ক্ষা করেছে আর আকাঙ্ক্ষাগুলি আল্লাহ পূরণ পূরণ করে দিয়েছেন এর আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে হায়াকুল্লাহ তখন আল্লাহ তাকে বলবেন হাজা লাকা যা আশা আকাঙ্ক্ষা করলে তাও তোমার অমিসলাহু মাহু তার সাথে এর অনুরূপ যা আকাঙ্ক্ষা করেছিল আশা করেছিলে তার দ্বিগুণ তোমাকে দেওয়া হইল তার দ্বিগুণ দেওয়া হইলো কালা আবু হরেরা আবু হরদি আল্লাহ তালাহ বলছেন যে ওয়াজালেকা রাজল এই ব্যক্তি আখের ও আহলিল জান্নাতে দখুলান সর্বশেষ ব্যক্তি জান্নাতে দাখিল হবে সর্বশেষ ব্যক্তি যে জাহান নামে জ্বলে জ্বলে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলে পুরে তারপরে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করিও না যারা জাহান নামে যাবে তারপর জান্নাত হবে আল্লাহ আমাদেরকে প্রথমে জান্নাতে যাওয়ার তফিক দান করো আমি হ্যাঁ, এটা বললে তো অনেকে আবার ইয়ে হয়ে উঠবে যে বাবার কিন কোন ভাষা বললে ভাই কিন্তু কথা হচ্ছে কোরআন সোনার অনুসারী খুব সহজ ভাষায় বলেন আমার ভাষায় বলিয়েন না যেটা বুঝতে মানুষের মুশকিল কোরআন সোনার অনুসারী শির করা বিদাতি নাই যারা কবর মাজার পন্থী তাদের নামাজ দিয়েও কাজ হবে না কারণ আগে বলেছি দুপুরে শুনেছেন যে সবকিছু ধ্বংস হয়ে যাবে তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করেছে আল্লাহ ছাড়া অন্যকে মনে করে যে আমার বানিয়ে দিতে পারে বিগড়ে দিতে পারে আমার ক্ষতি করতে পারে আমার লাভে আসতে পারে আমাকে সন্তান দিতে পারে আমাকে সুস্থতা দান করতে পারে তাবিজ রেখেছে বলছে এই তাবিজ আছে কোনো কিছু ক্ষতি করতে পারে আমাকে সের লাগবে না জাদু হবে না এই হবে না সেই হবে না তো শিরিক করলো এইরকম অবস্থায় যদি থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না মুশরিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার পিছনে হ্যাঁ সুতরাং তকলিদ অন্ধ যারা অনুকরণ করেছে কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে অন্ধ অনুকরণ তকলিফ যারা করেছে তারা তার পিছনে ছুটবে এজন্য প্রত্যেক প্রত্যেক গোষ্ঠী প্রত্যেক দল নিজ নিজ নেতার পিছনে ছুটবে হ্যাঁ হ্যাঁ রসুল্লাহামের সন্ন্যত আদর্শ বাদ দিয়ে যারা অন্ধভাবে আমাদের জাখানের পিছনে চলেছে থানবী হাকিমুল উম্মতের পিছনে চলেছে বলছে থানবী যদি জাহান নামে যায় এরকম ভাষা করছে তাহলে আমি যাব আমাদের এখন যদি জাহান নামে যায় তো আমি জাহান নামে যাবো হ্যাঁ আমি তার সাথে আছি হ্যাঁ ইমামের নাম বলে বলে যদি ইমামের আহলে হক ছিলেন ইনশাল্লাহ তারা জান্নাতে যাবেন কিন্তু এই ব্যক্তি তো আহলে হক নয় মুশকিলটা হচ্ছে ইমামের সাথে দাবি করলে তার হবে না ইমামের সাথে তার যেতে পারবে না আইমাইকের আমরা নিশ্চয় ইনশাল্লাহ জান্নাতে যাবেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইনশাআল্লাহ তালা কিন্তু যারা তাদের ভক্ত হওয়ার দাবিদার তারা আসলে ভক্ত নাই মিথ্যুকেরা আর বাকি কথা হলো যারা শিল্প বিদাত করেছেন পরবর্তীকালে আজকালকার জমানায় যেসব আদা দিকে ইঙ্গিত করলাম একটু তাদের অবস্থা তাদের শির বিদা যখন কিতাবে ভরা আছে তাদের পরিণাম খারাপই মনে হচ্ছে আল্লাহ বাকি ভালো জানে বাকি আল্লাহ ভালো জানে রাজনৈতিক আনুগত্য জি দলগত আনুগত্য সারা জীবন মেহনত করলো নিজ দলের জন্য জি আওয়ামী লীগ বিএনপি কংগ্রেস কমিউনিস্ট এসবের জন্য আর ইসলামের কোনো খেদমত নাই তার নামাজটুকু ঠিক নেই তাহলে তারা ওই প্রথমখানে ছেটে যাবে ছাঁটাই হয়ে যাবে